শাহী প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চলো মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চলো মুজাহিদ প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চলো হে মুমিন মোরা ঝাঁপিয়ে পড়ি মরণের ঘাসে দিয়ে হুঙ্কার মোরা ঝাঁপিয়ে পড়ি মরণের ঘাসে দিয়ে হুঙ্কার মোরা ঝাঁপিয়ে পড়ি চলো হে জোয়ান মহা উল্লাস ভরে শহীদ সারা মোরা গ্রহণ করি চলো মুজাহি তলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চলো তারে বান কারার ওই শৃঙ্খলে হাত করা পরিয়ে জালিম ভরি কারার ওই শৃঙ্খলে হাত করা পরিয়ে জালিম ভরি কারার ওই শৃঙ্খলে হাত করা পরিয়ে জালিম ভরি হে নিবেদিত প্রাণ ছুটে চলো কুফুরের জুলুমি প্রাসাদটাকে আগুনে পুড়ি চলো মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি ওহে বীর সন্তান নিপীড়িত জনতার আশার হৃদয়ে চলো আসন গড়ি নিপীড়িত জন হয়ে চলো আসন গড়ি নিপীড়িত জনতার আশার হৃদয়ে চলো আসন গড়ি চলো ছুটে হে তরুণ সব বাধা ভেদ করে যুগের প্রতীক হয়ে পৃথিবী গড়ি চলো মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চলো মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চল মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি চল মুজাহি প্রলয়ের মাঝে অটল হয়ে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হয়ে অবিচল সবে অস্ত্র ধরি